মাগো মাগো মাগো ছোট্টবেলায় শুনিনি তোমায়ের কোনো কথা বাবার আদরে ভুলে যেতাম সকল ব্যথা ছোট্টবেলায় শুনিনি তোমায়ের কোনো কথা বাবার আদরে ভুলে যেতাম সকল ব্যথা মাঝে আমার হারিয়ে গেল অনেক দূরে হাই কেমনে আমি এই ভুবনে মায়ের দেখা পাই বলো কেমনে আমি এই ভুবনে মায়ের দেখা পাই ছোট্টবেলায় শুনিনি তোমায়ের কোনো কথা বাবার আদরে ভুলে যেতাম সকল ব্যথা মাঝে আমার হারিয়ে গেল অনেক দূরে হায় কেমনে আমি এই ভুবনে মায়ের দেখা পাই বলো কেমনে আমি এই ভুবনে মায়ের দেখা পাই এই ভুবনে আসার পরে পাইনি মায়ের আদর কোথায় আছে কেমন আছে দেয়নি কেউ খবর এই ভুবনে আসার পরে পাইনি মায়ের আদর কোথায় আছে কেমন আছে দেয়নি কেউ খবর দেখিনি তো মায়েরই মুখ জানি যে মা বলে কেউ নাই মা হারিয়ে এখন আমি ও কান্দিনীরালাই কেমনে আমি এই ভুবনে মা দেখা পাই বলো কেমনে আমি এই ভুবনে মায়ের দেখা পাই ছোট্টবেলায় শুনিনি তোমায়ের কোনো কথা বাবার আদরে ভুলে যেতাম সকল ব্যথা ছোট্টবেলায় শুনিনি তোমায়ের কোনো কথা বাবার আদরে ভুলে যেতাম সকল ব্যথা মাঝে আমার হারিয়ে গেল অনেক দূরে হায় কেমনে আমি এই ভুবনে মায়ের দেখা পাই বলো কেমনে আমি এই ভুবনে মায়ের দেখা পাই যখন দেখি বন্ধুরা পায় মায়ের ভালোবাসা তখন আমার দুই নয়নে ঝরে বরসা যখন দেখি বন্ধুরা পায় মায়ের ভালোবাসা তখন আমার দুই নয়নে ঝরে বরষা কবুল করো হে দয়াময় মাকে রেখো তোমার আরস ছায়ায় মায়ের সাথে করব দেখা ও তোমার আঙিনাই কেমনে আমি এই ভুবনে মায়ের দেখা পাই বলো কেমনে আমি এই ভুবনে মায়ের দেখা পাই ছোট্টবেলায় শুনিনি তোমায়ের কোনো কথা বাবার আদরে ভুলে যেতাম সকল ব্যথা ছোট্টবেলায় শুনিনি তোমায়ের কোনো কথা বাবার আদরে ভুলে যেতাম সকল ব্যথা মাঝে আমার হারিয়ে গেল অনেক দূরে হাই কেমনে আমি এই ভুবনে মায়ের দেখা পাই বলো কেমনে আমি এই ভুবনে মায়ের দেখা পাই কেমনে আমি এই ভুবনে মায়ের দেখা পাই বলো কেমনে আমি এই ভুবনে মায়ের দেখা পাই বলো কেমনে আমি এই ভুবনে